created with free version for non-commercial use. Allah. কবরের আজাবের কারণ কি কেন কবর আজাব হবে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের একটি হাদিসে রয়েছে এর মুখ্য কারণ শির কয়েকটি কবরের পাশ দিয়ে নবী করিম সাল্লাম অতিক্রম করছিলেন সেখানে আজাব হচ্ছিল ওহির মাধ্যমে নবী করিম সাল্লাম জানতে পারলেন আর তারা ছিল মুশরেক শিরিক করে মারা গেছে মনে রাখতে হবে এই ক্ষেত্রে যে যে কোনো কাবিরা গোনা হচ্ছে কবরের আজাবের কারণ যে কোনো কাবিরা গোনা শিরিক করা কুফরি করা মোনাফেটি নমাজ ত্যাগ করা রোজা ছাড়া জাকাত না দেওয়া হজ ফরজ হিসেবে হজ না করা হজ না করে মরে যাওয়া ইত্যাদিতে মাতা পিতার সেবা না করা মাতা পিতাকে কষ্ট দেওয়া জেনা ব্যবচার করা মাদক দ্রব্য ব্যবহার ইত্যাদি যত রকমের খুন করা যত গুলি গোনা রয়েছে গিবোধ করা চুগলখড়ি করা পেশাব থেকে না বাঁচা এর মধ্যে দু চারটি কাবিরা গুনহার কথা হাদিসে উল্লেখ আছে বাকি মনে রাখতে হবে যে কোনো কাবিরা গুনাই হচ্ছে কবরের আজাবের কারণ সুতরাং কাবিরা গুনা থেকে সব সময় বেঁচে থাকতে হবে আর সাগিরা থেকেও বাঁচাতে হবে কারণ সাগিরা যদি ঘন ঘন হইতে লাগে বেশি বেশি হইতে লাগে সেটাই কাবিরাতে বড় গুনাই পরিণত হয়ে যাবে যেমন হাদিসে রয়েছে সুতরাং ছোট গুণা থেকেও নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কাবিরা থেকে তো অবশ্যই বেঁচে থাকতে হবে কারণ কাবিরা গুনা মানুষকে ধ্বংস করে দেয় মানুষকে ধ্বংস করে দেয় মানুষের ইমানকে ধ্বংস করে দেয় মানুষের আমলকে ধ্বংস করে দেয় তো নবী করিমের একটি হাদিস রয়েছে শির্কের কথা সেই হাদিসের একটা অংশ আপনাদেরকে শোনাই নবী সাল্লাম একবার মদিনায় একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন নাজ্জার গোত্রের বানু নাজ্জারের আর চেপেছিলেন তিনি খচ্চরি খচ্চর ঘোড়ার চাইতে ছোট হয় আর গাধার চাইতে বড় হয় খচ্চর ওনাহানো সাহাবারা বলছেন আমরাও সাথে ছিলাম বলছেন আমি সাথে ছিলাম হঠাৎ করে লাফ দিয়ে উঠেছে লাফ দিয়ে উঠেছে নবী পিঠে চেপে আছেন লাফ দিয়ে উঠেছে হে হে লাফ দিয়ে উঠেছে মনে হচ্ছে ফেলে দিবে পিঠ থেকে ওয়াইজা আকবর সিদ্ধাতুন আরবাতুন আর সেখানে হয় ছয়টি বা পাঁচটি বা চারটি কবর ছিল বর্ণনাকারী সন্দেহ নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করলেন মাইয়া আরেফা আসাবা হাজহিল আকবর এই কবরবাসীদেরকে কে চেনে এখানে কাদের কবর আছে কানা এখানে আছে আমি চিনি জিজ্ঞাসা করেন নবী করিম যে এটা কখন মারা গেছে বললেন কালু মাতুফিল ইসরাকে এরা শিরকের অবস্থায় মারা গেছে এরা শিরকের অবস্থায় মারা গেছে তাহলে পুতুল পূজার শির্ক আর কবরে শেষদা করা শির্ক আর কবরে খাসি মোরগ জবাই করা শির্ক হোক আর কবরে চাদর চড়ানোর শির্ক হোক আর কবরে গিয়ে ফরিয়াদ করা সন্তান চাওয়ার শির্ক হোক আর কবরে গিয়ে রোগ ভালো করার আশা করা এই শির্ক হোক আর তাবিজ বানাই শির্ক হোক আর আল্লাহ ছাড়া অন্যের কসম করাই শির্ক হোক লোক দেখানো আমলের শির্ক হোক ছোট হোক আর বড় হোক শির্ক হচ্ছে মুখ্য কারণ কবরের আজাবের এই হাদিসটি দ্বারা জানা গেল নবী সাল্লাম বললেন যে এরা কখন মারা গেছে সাহাবি বললেন যে এরা শির্কের অবস্থায় মারা গেছে তারপরে নবী করিম ইসলাম বললেন ইন্না হাজহিল উম্মা তুবতালাফি কবুরিহা এই উম্মতের লোকদেরকে কবরে পরীক্ষা করা হবে এবং পরীক্ষার পরে যদি পরীক্ষা উত্তীর্ণ না হতে পারে পাশ না করতে পারে তাহলে তাদেরকে আজাব দেওয়া হবে তারপরে নবী করিম ইসলাম বললেন যে তোমরা তোমাদেরকে এখানে যে আজাব হচ্ছে আমি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি যদি এই আশঙ্কা এই ভয় না থাকতো যে আমি যদি আজকে তোমাদেরকে শনিয়ে দিই তো তোমরা কাউকে দাফনই করবে না ভয়া দাফন করে ছেড়ে দিবে লাশকে মাটিতে রেখে ফেলে দিবে যে মাটির নিচে দিবই না বাবা মারা গেছে মাটির উপর ফেলে রেখে দিবেন পচবে সরবে মা মারা গেছে রেখে দিবেন স্ত্রী মারা গেছে রেখে দিবেন স্বামী মারা গেছে রেখে দিবেন ভয়ে যদি তোমাদেরকে কবর অবস্থা শুনিয়ে দিই মুসলিম শরীফের হাদিস বলছেন নবী লাউলা আল্লাহ তাদাফানু আমার এই আশঙ্কা ভয় যদি না হইতো যে তোমরা দাফন করা ছেড়ে দিবে মাইয়াতকে মৃতকে দাফন করা ছেড়ে দিল্লাহ আউতুল্লাহ তবে আল্লাহর কাছে আমি দোয়া করতাম আইয়ুসমিন আজাবিল কবরে আল্লাজি আসমা আসমামিন যেই কবরের আজাব আমি শুনতে পাচ্ছি এই পশু এই খচ্চর শুনতে পাচ্ছে সেটা তোমাদেরকেও শোনাই দিতাম কিন্তু ভয় যদি তোমরা শুনতে পাও তো এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে যে কেউ কাউকে দাফন করবে না মাটিতে দাফনই করবে না

ফিতনা থেকে প্রকাশ্য অপ্রকাশ্য গোপনীয় সমস্ত রকমের ফিতনা আপদ বিপদ থেকে আল্লাহ আল্লাহর কাছে তোমরা পানা চাও আশ্রয় চাও সাহাবাই কেন সেই দুয়াক নাউজবিল্লাহ মিন আল ফিতানি মাজ আরামিন হবাতান নবী সাসন চতুর্থবারে বললেন তাওয়াজুবিল্লাহ মিন ফিতনাতি দাজ্জাল দাজ্জালের ফিতরা থেকে দাজ্জালের সমস্যা থেকে দাজ্জালের ইমান হরণ করা থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাও সাহাবার বলেন নাউজবিল্লাহ মিন ফিতনাতি দাজ্জাল দাজ্জালের ফিতরা থেকে আল্লাহ তোমার আশ্রয় কামনা করি সেই মুসলিম হাদিস এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে কবর আজাব হওয়ার মুখ্য কারণ হচ্ছে শীত এছাড়া যতগুলি কাবিরা গোনা রয়েছে আরেকটি হাদিসে রয়েছে দুই কবরে আজাব হচ্ছিল বোখারি মুসলিম শরীফের হাদিস নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম শুনতে পেলেন এখানেও ফাসামিয়া সাওতা ইনসানাইনে ইয়াজাবানে ফি কবুরে হেমা দুই মানুষের আওয়াজ শুনতে পাচ্ছেন যে কবরে তাদের আওয়াজ হচ্ছে আজাবে চিৎকার করছে কবর আজাব হচ্ছে নবী করিম সাসম শুনতে পাচ্ছেন বলে এদেরকে আজাব হচ্ছে কিন্তু খুব বড় কাজ নয় কাবিরা গোনায় কিন্তু এমন বড় মুশকিল কাজ ছিল না ইচ্ছা করলে তারা এই কাবিরা গোনা থেকে বাঁচতে পারত সহজ ব্যাপার ছিল তারপরে সংক্ষেপে বলছে নবী করিম বলে আম্মা আহাদমা ফাকান নামিমা তাদের একজন চুগুল খুরি করে বেড়াইত চুগলখড়ি করা মানে ফিতনার জন্য লড়াই ঝগড়া বিবাদ লাগিয়ে দেওয়ার জন্য একজনের কথা আর কাছে পৌঁছে দেওয়া কখনো হয়তো আমি বা আপনি কোনো ব্যক্তি কোন একটি লোকের কোনো দোষ একটা উল্লেখ করলেন বললেন কিছু যেটা ও শুনলে হয়তো খারাপ লাগবে হয়তো কাজ কর্মে কোনো জায়জও হইতে পারে না জায়জও হইতে পারে অনেক সময় প্রয়োজনে বিবাহ সাথে লাগছে জিজ্ঞাসা করছে ভাই ওই ছেলে বিয়ে করতে চায় আহ তাকে বিয়ে দেওয়া যাবে তাহলে আসল কথা বলতে হবে এই গিবত চাই যেটাকে গিবত সম্পর্কে আলোচনা করেছি আর আরেকজন লোক এসে শুনছিল এরকম যে ওই যে বিয়ের জন্য যে দেখতে জামাই দেখতে এসছে বা মেয়ে দেখতে এসছে ওদেরকে বললো যে না মেয়েটি ভালো নয় ছেলেটি ভালো নেই শুনে গিয়ে ওই মেয়ের বাড়িতে বা ছেলের বাড়িতে গিয়ে জানিয়ে দিল আর জানো তোমাদের বিয়েটা কেন ভাঙলো এই জন্যই তো ভাঙলো ওই যে লোকটি যা জানছো না ওই যে অমক হাফিজ সাহেব ওকে জিজ্ঞাসা করেছিল যে লোকটি কেমন মেয়েটি কেমন বলছে না ভালো না ধরে এখানে বিয়ে দিয়ে না সমস্যা হবে আর কি কি না হইতে পারে বলুন মারামারি জীবনও নিয়ে নিতে পারে আমাদের বিয়ে ভাঙালি তুই সারা জীবনের জন্য শত্রুতা এই হচ্ছে চুগলখড়ি তাহলে ফিতনা লাগাবার জন্য ঝগড়া বিবাদ লাগাবার জন্য যদি একের কথা অন্যকে পৌঁছানো হয় তার নাম হচ্ছে চুগলখড়ি কিন্তু সংশোধনের জন্য যদি কারো কথা পৌঁছানো হয় অথবা কারো উপকার করার জন্য ভাই আমার একটা মেসেজ আছে খবর আছে তো অমুক ভাই ওর কাছে টেলিফোন নাই খবরটা পৌঁছে দিন যেন এই কাজটি করে ভালো না মন্দ কাজ ভালো কাজ কারণ আপনি ফিতনা লাগাবার জন্য করেন উপকার করার জন্য করেছেন তাহলে ফিতনা ঝগড়া বিবাদ লাগাবার জন্য যে একের কথা অন্যকে পৌঁছানো তার নাম হচ্ছে নামিমা চুগলখড়ি করা কাবিরা গোড়া এর মাধ্যমে সম্পর্ক খারাপ আপনজনদের মাঝে সম্পর্ক খারাপ হয়ে যায় জি আর আরেকজন কি করতো লায়াস্তা মিনাল বল পেশাব করার সময় পর্দা করতো না দাঁড়িয়ে পেশাব করা শুরু করতো যেখানে সেখানে এক শ্রেণীর প্যান্ট পরা লোকেরা আছে দাঁড়িয়ে যেখানে যেখানে পেশাব করছে অথবা বসে করলেও দেখবেন নদীর আশেপাশে নদীর পাড়ে যারা বাস করে তারা কি করে হ্যাঁ নদীর পাড়ে কত লোক আসছে আর যাচ্ছে আর মাথা নিচে করে পায়খানে বসে গেছে দেখেছেন এরকম দৃশ্য হ্যাঁ, যেখানে নদী আছে নদী এলাকার লোকেরা সব জানে মাথা নিচে করে চোখে চোখে না দেখলি হলো চার চোখে এক জায়গায় না হইলি হলো বসে গেছে পেশাব পায়খানা করতে বসে গেছে আর ওদিকে দুঃখ দেখা দেখে সবাই দেখছে তাকে যেটি হচ্ছে কাপিরা গোনা কবর আজাবের কারণ পেশাবের সময় পায়খানার সময় পর্দা করতো না আর নিজের পেশাব থেকে বাঁচত না পেশাব করার সময় শক্ত মাটিতে পেশাব করতে শুরু করলো পেশাব ছিটে সে কাপড়ে পড়লো পায়ে পড়লো ওই অবস্থায় থেকে গেল নামাজ পড়লো ওই অবস্থায় তো নামাজ পড়লো আর যারা বে নামাজে তাদের তার পরোয়াই নেই যারা নামাজ পড়ে না তাদের তার পরোয়াই নেই পেশাব গায়ে পড়লেই কি আর কাপড়ে পড়লে কি বরং তাদের প্যান্ট খারাপ থাকলেই সুবিধে তাই না তাদের কাপড় খারাপ থাকলেই সুবিধা কারণ আমাদের দেশের বেনামাজিরা কুটুম বাড়ি গেলে আত্মীয় স্বজনের বাড়ি গেলে যদি নামাজি বাড়িতে যায় দিনদার বাড়িতে আমি দেখেছি আমার এক চাচা তো মামা দূরের মামা কোনো কাজে এসছে আর আমার আব্বা খুব শক্ত মানুষ ছিল ও পানি দিবেই দিবে যতই বেনামাজি ও পানি দিতে হবে আমাদেরকে হুকুম করতে পানি দিয়ে আসো পানি দিতে মামা নামাজ পড়বো না তা আমাকে তো বলিয়ে দিল আমি নামাজ পড়বো না আমার আব্বা বলছে নামাজ পড়েন বলছে কাপড় খারাপ তো বেনামাজিদের আমাদের দেশে কাপড়ই খারাপ থাকে সব সময় মহিলাদের তো মাসে পাঁচ দিন খারাপ থাকে আর বেনামাজিদের সারা মাস সারা জীবন খারাপ থাকে সারা জীবন খারাপ থাকে এদের ঠিক না সব সময় বলবে যেখানে যাক না নামাজ পড়ো বলছে কাপড় খারাপ এদের কাপড় সবসময় খারাপ থাকে কি বইতে থাকে আল্লাহ জানে version for non-commercial use.